আমরা ঘরের তানটা তেল মেরে ঠিক রাখে লাইনটা আমরা ঘরের তানটা তেল মেরে ঠিক রাখে লাইনটা ভেতরে খেলে তার উল্টা ভেতরে খেলে তার উল্টা লাগাতে পারে শুধু বাইনটা লাগাতে পারে শুধু বাইনটা আমরা ঘরের তানটা তেল মেরে ঠিক রাখে লাইনটা আমরা ঘরের তানটা তেল মেরে ঠিক রাখে লাইনটা ভেতর খেলে তার উল্টা ভেতর খেলে তার উল্টা লাগাতে পারে শুধু বাইনটা লাগাতে পারে শুধু বাইনটা সামনে পেলে মারে পামটা সরে গেলে বলে তার পাল্টা সামনে পেলে মারে পামটা সরে গেলে বলে তার পাল্টা লাগাতে পারে খোঁজে তালটা লাগাতে পারে খোঁজে তালটা পকেটে ভরে সে মালটা পকেটে ভরে সে মালটা আমরা ঘরের তেনটা তেল মেরে ঠিক রাখে লাইনটা আমরা ঘরের তেনটা তেল মেরে ঠিক রাখে লাইনটা ভেতরে খেলে তার উল্টা ভেতরে খেলে তার উল্টা লাগাতে পারে শুধু বাইনটা লাগাতে পারে শুধু বাইনটা পানি নাচিয়ে ধরে মাছটা কান কথা কয় চার পাঁচটা পানি নাচিয়ে ধরে মাছটা কান কথা কয়ে চার পাঁচটা আনকে করে সে গানটা আনকে করে সে গানটা লাগাতে পারে শুধু বাইনটা লাগাতে পারে শুধু বাইনটা আমরা ঘরের তাইনটা তেল মেরে ঠিক রাখে লাইনটা আমরা ঘরের তাইনটা তেল মেরে ঠিক রাখে লাইনটা ভেতরে খেলে তার উল্টা ভেতরে খেলে তার উল্টা লাগাতে পারে শুধু বাইনটা লাগাতে পারে শুধু বাইনটা ঢিল দিলে পারে তার তেষ্টা গদা হলে সোজা করে লেস্টা ঢিল দিলে পারে তার তেষ্টা গদা হলে সোজা করে লেস্টা পায়ে ধরে দিতে পারে ফাইনটা পায়ে ধরে দিতে পারে ফাইনটা লাগাতে পারে শুধু বাইনটা লাগাতে পারে শুধু বাইনটা আমরা ঘরের তাইনটা তেল মেরে ঠিক রাখে লাইনটা আমরা ঘরের তাইনটা তেল মেরে ঠিক রাখে লাইনটা ভেতরে খেলে তার উল্টা ভেতরে খেলে তার উল্টা লাগাতে পারে শুধু বাইনটা লাগাতে পারে শুধু বাইনটা আমরা ঘরের তাইনটা তেল মেরে ঠিক রাখে লাইনটা আমরা ঘরের তাইনটা তেল মেরে ঠিক রাখে লাইনটা আমরা ঘরের তাইনটা তেল মেরে ঠিক রাখে লাইনটা আমরা ঘরের তিনটা তেল মেরে ঠিক রেখে লাইনটা